করে কুফুরি করে বেদাতি কাজ করে এগুলোর দ্বারা তারা প্রকৃতপক্ষে শান্তি লাভ করতে চাই কিন্তু পবিত্র কোরআনে এর উত্তর দিচ্ছে যে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারবো আমাদের জীবন কিভাবে সুখময় হবে সুখ শান্তিপূর্ণ হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মান আমেলা সালিহান من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة সুরা আর নাহালের সাতানব্বই নম্বর এই আয়াতটি দেখতে পারেন আপনারা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন মান আমেলা সালিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা এই আয়াতটির ভাবার্থ হচ্ছে এই যে যে ব্যক্তি ইমানের সহিত সৎকর্ম সম্পাদন করবে সে ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক আল্লাহ তালা বলছেন আমি তাকে পবিত্র জীবন দান করব এবং সে যে সমস্ত সৎকর্ম সম্পাদন করবে এই পৃথিবীর বুকে আল্লাহ বলছেন সে যে সমস্ত সৎকর্ম সম্পাদন করবে এই পৃথিবীর বুকে আমি তাকে তার প্রাপ্য হিসাবে উত্তম প্রতিদান প্রদান করব সম্মানিত মুসলিম সমাজ আয়ত্তির ভাবার্থ আবার দেখতে পারি আমরা ভাবার্থ ভাবার্থটি হচ্ছে এই যে যে ব্যক্তি ইমানের সহিত সৎকর্ম সম্পাদন করবে সে ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব। এটা কার কথা মহান প্রভু আল্লাহ তার কথা কথা এবং সে যে সমস্ত সৎকর্ম সম্পাদন করবে আমি তাকে তার প্রাপ্য হিসাবে উত্তম প্রতিদান প্রদান করব তাহলে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না আল্লাহর বাণী সত্য আল্লাহর বাণীতে রয়েছে শান্তি আল্লাহর বাণীতে রয়েছে জ্যোতি আল্লাহর বাণীতে রয়েছে নূর এই জ্যোতির দ্বারা এই নূরের দ্বারা আমাদের জীবনকে কল্যাণময় করতে পারব এই জ্যোতির দ্বারা আমাদের জীবনকে আনন্দদায়ক সুখময় জীবন করতে পারব সম্মানিত মুসলিম সমাজ তো আমি এখনই বললাম যে মানুষ শান্তির তলাশে এই পৃথিবীর বুকে বিভিন্ন প্রকারের কাজকর্ম করে যাচ্ছে কেউ চুরি করছে কেউ ডাকাতি করছে কেউ জেনা করছে কেউ ব্যবচার করছে কেউ না যায় প্রেমে জীবনকে ধ্বংস করছে কোনো ছেলে বা মেয়ে অবৈধ পদ্ধতিতে প্রেম প্রীতি করে এই জন্য যে তাদের মধ্যে যেন শান্তি আসে কিন্তু তারা শান্তি পায় না শেষ পর্যন্ত দেখা যায় তারা অশান্তিতে ডুবে গেছে কিংবা তাদের জীবন নষ্ট হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে তারা জীবন হারা তারা মারা গেল তো অন্যায় অত্যাচার করলো সে জীবনের ওপরে এবং অশান্তির জীবন লাভ করে সে দুনিয়া ছেড়ে চলে গেল তো পবিত্র জীবন কাকে বলে এটা জানা দরকার পবিত্র জীবন গড়তে হলে পবিত্র কোরআনের আলোকে আর প্রকৃত ইসলামের আলোকে জীবন গড়তে হবে পবিত্র জীবন অর্থ হলে এই যে সকল প্রকারের সুখ শান্তিপূর্ণ জীবন সুখময় সুখদায়ক সুখজনক আরামদায়ক এবং আনন্দময় জীবন এই জীবন কোথায় পাওয়া যাবে এই জীবন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পাওয়া যাবে সুতরাং সুখময় জীবন যদি কেউ লাভ করতে চায় তাহলে তাকে জেনে রাখতে হবে যে এই সুখময় জীবন পরিচালিত হয় প্রকৃত ইসলামের সঠিক শিক্ষার আলোকে আজকাল মানুষ সুখ শান্তিপূর্ণ জীবন লাভ করার জন্য মাজারে গিয়ে চিন্তা করে দরগাতে গিয়ে মাথা নত করে মূর্তির সামনে মাথা নত করে বট বৃক্ষ চন্দ্র সূর্য ইত্যাদির সামনে মাথা নত করে কিন্তু সে জানে না যে এগুলি এগুলি সৃষ্টি জগতের এক একটি অংশ আল্লাহ তালা যিনি আপনাকে আমাকে এবং পৃথিবীকে এবং পৃথিবীর সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন তার কাছ থেকেই শান্তি পাওয়া যাবে তিনি আমাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দিতে পারেন এবং সেই জীবনের ব্যবস্থাও করতে পারেন এবং করেও দিয়েছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে যে জীবন প্রচারিত হবে সেই জীবনটি হবে সুখময় জীবন শান্তিপূর্ণ জীবন আনন্দদায়ক জীবন আনন্দময় জীবন তাই আমরাকে জেনে রাখতে হবে আল্লাহর বাণী সত্য মান আমেলা সালেহান মিন দাকারিন নাও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যে ব্যক্তি ইমানের সহিত সৎকর্ম সম্পাদন করবে সেই ব্যক্তি পুরুষ হোক বা নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব আর পবিত্র জীবন হচ্ছে ওই জীবনটিকে বলা যাবে পবিত্র পবিত্র জীবন হচ্ছে যে জীবন পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে পরিচালিত হয় আর মনের কুপ্রবৃত্তির দ্বারা যে জীবন পরিচালিত হবে সেই জীবনটি সুখময় জীবন হতে পারে না সুখ শান্তিপূর্ণ জীবন হতে পারে না তাই দেখা যায় অনেক জায়গায় শুনতে পায় যে অমুক জায়গায় তার অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু সে আত্মহত্যা করল জীবন দিয়ে দিয়েছে ফাঁসি দিল আগুনে পড়ে গেল পানিতে ডুবে গেল ইচ্ছাকৃত যে সে আর জীবনে বেঁচে থাকতে চায় না সে জীবনে টিকে থাকতে চায় না সে বাঁচতে চায় না কেন যে তার জীবনের মধ্যে অশান্তি রয়েছে কিন্তু সুখ শান্তিপূর্ণ জীবন আপনি পাবেন পবিত্র কোরআনের আলোকে যদি আপনি নিজেকে পরিচালিত করতে পারেন আমাদের সকলকে মনে রাখতে হবে যে সুখময় জীবন লাভের উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং নির্ভর নির্ভরযোগ্য হাদিস অর্থাৎ প্রকৃত ইসলাম প্রকৃত ইসলাম যে ব্যক্তি মেনে চলবে সে ব্যক্তি সুখ শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ